بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আমাদের এই ওসুলে সালাসা তিনটি মূলনীতির যে বিষয়টি আমাদের দর্শে ছিল তা হচ্ছে হিজরতের বিষয় নবী করিম সাল্লাহ সাল্লামের হিজরত তিনি হিজরত করেছেন এবং এই হিজরত সেখানেই শেষ হয়ে যায়নি বরং এই হিজরত কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে শরীয়তে এই বিধান কায়েম থাকবে তবে মক্কা থেকে মদিনার হিজরত নবী করিম সাল্লা সাল্লামের যে হিজরত এই হিজরত মক্কা বিজয়ের সাথে সাথে অষ্টম হিজড়িতে শেষ হয়ে গেছে যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের প্রসিদ্ধ হাদিস আছে লা হিজরাতা বাদ আল ফাত লা হিজরাতা বাদ আল ফাত মক্কা বিজয়ের পরে মানে ফাতে মক্কা বিজয়ের পরে মানে মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই কোন হিজরত নেই মক্কা থেকে মদিনার হিজরত নেই কারণ মক্কা এতদিন দারুল কুফুর ছিল কাফেরদের অধীনে ছিল এখন দারুল ইসলাম হয়েছে সুতরাং দারুল ইসলাম থেকে মুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত এখানেও যেভাবে আপনি দিন পালন করতে পারছেন সেখানেও দিন ওইভাবে পালন করতে পারছেন তাহলে এতে এমন কোনো স্বভাব নেই এই হিজরত আপনি হয়তো দুনিয়ার গরজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন সেটাই আপনার দুনিয়ার ব্যাপার তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি দিন আরো সুন্দর করে পালন করতে পারেন তো যেমন এর আগে যে কথাগুলি আলোচনা হয়েছে তাহলে এইরকম হিজরত ভালো মুস্তাহাব কমপক্ষে আর যেখানে দেখবেন যে দিন আমি পালনই করতে পারি না ঠিকভাবে জমা জমা ঈদ মসজিদ দিনী প্রতিষ্ঠান দিনী শিক্ষা ছেলে মেয়েদের দিনী শিক্ষা দিতে পারছি না তাহলে ওইসব জায়গাতে হিজরত করা খরচ মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই মানে মক্কা থেকে আর হিজরত নেই যে মদিনার হিজরত ফরজ ছিল সাহাবাইকেরাম রাজি আল্লাহ তালুম আজমাইনের ওপর ওয়ালাকিন জেহাদুন বা নিয়া তবে জেহাদ আল্লাহ রাস্তায় এবং সৎ নিয়ত কেমত পর্যন্ত বাকি থাকবে আল্লাহ রাস্তায় জেহাদ এবং সৎ নিয়ত রাখা ভালো কাজের উদ্দেশ্য রাখা অব্যাহত থাকবে আর এখানে বলা হবে যে জেহাদ কেমত পর্যন্ত হিজরত কেমত পর্যন্ত বাকি থাকবে অর্থাৎ আম হিজরত দারুল কুফর থেকে দারুল ইসলামের হিজরত কেমত পর্যন্ত বাকি থাকবে হিজরত সম্পর্কে আয়াতটির সংক্ষিপ্ত তরজমা বা ব্যাখ্যা তফসিল করা হয়েছিল আল্লাহ ফখরবুল আলম ওই সব লোকদেরকে যারা হিজরত করেনি মক্কা থেকে নির্যাতিত হয়েছিল এবং অনেকেই হতাহত হয়েছিল কাফেরদের হাতে তাদেরকে আল্লাহ শাসন করেছে কেন এরকম অবস্থা তোমাদের হলো তোমরা হিজরত করতে পারতে অথচ যদি হিজরত না করে থাকো তাহলে শাস্তির কথা আল্লাহ ফকরবেন তাদের বলেছেন এইরকম মানুষ যারা দিন পালন করতে পারছে না অথচ সেখানে থাকছে ছেলে মেয়েদেরকে সেখানে ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই অথচ সেখানে থাকছে শুধু দুনিয়ার গরজে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার ইসলামী ভবিষ্যৎ ইমানি ভবিষ্যৎ অন্ধকার এমন এলাকায় বসবাস করা যায় না এর উপর যদি সেখানে ক্ষণিকের বসবাস করতে হয় বেশ কিছু শর্ত সাপেক্ষ করা যেতে পারে সেগুলি বিস্তারিত আলোচনা শেখ ইবিন রহমতুল্লাহ আলী তার এই কিতাবের সারহা মানে ব্যাখ্যাই করেছেন সময় হলে এর উপরে বিশেষ একটি আলোচনা আবার করব তবে কিতাবটিকে এগিয়ে নেওয়ার জন্য কিতাবের ব্যাখ্যা এগিয়ে নেওয়ার জন্য এই বিষয়টিকে সংক্ষেপ করছি আল্লাহ ফাকরাবুল আলমিন হিজরত করার জন্য উৎসাহিত করেছেন এরকম অবস্থায় আল্লাহ ইসাদ করেছেন সুরে আনকাবুতের আয়াত নম্বর পঁয়ষট্টিতে ইয়া ইবাদি আল্লাযিনা আমানু হে আমার মমিন বান্দা হে আমার ওই সব বান্দা আল্লাযিনা আমানু যারা ইমান নিয়ে এসেছ বিশ্বাসী হয়েছো ইন্না আরদি নিশ্চয় আমার পৃথিবী আমার জমিন প্রশস্ত ইয়া ফাইয়া আবদন সুতরাং আমারই এবাদত করো আমারই এবাদত করো জমিন প্রশস্ত যেখানে আল্লাহ পাকের সুন্দরভাবে এবাদত বন্দী করতে পারবে সেখানে গিয়ে আমারই এবাদত বন্দী করব এমাম বাগজি রহমতুল্লাহ আলী মুফাসের ছিলেন তার তফসিরের প্রসিদ্ধ কিতাব রয়েছে তফসির বাগাবি নামে প্রসিদ্ধ এই তফসির হাদিস দিয়ে তিনি তফসির করেছেন তফসির বিল মাসুর তিনি বলছেন সাবাব নজুল হাজিল আয়াফিল মুসলিমিন এই আয়াতটি যে নাজিল হয়েছিল মুসলিমদের সম্পর্কে আল্লাজিনা ওই সব মুসলিম সম্পর্কে যারা মক্কাই ছিল লাম হাজির আর হিজরত করেনি তাদেরকে আল্লাহ বললেন যে হে বান্দারা তোমরা মমিন হয়েছ আল্লাহ পাকের জমিন প্রশস্ত রয়েছে মক্কাই থাকতে হবে যেখানে নামাজ ঠিকভাবে আদায় করতে পারছো না ইসলামের কথা প্রকাশ করতে পারছো না নিজের ইমানের কথা কলিমা পড়েছি মুসলিম হয়েছি মমিন হয়েছি প্রকাশ করতে পারছো না এখানে থাকতে হবে তোমাদের তোমাদের ধন সম্পদ আছে বাড়িঘর আছে জন্মভূমি ইত্যাদি এসব অজুহাতে না আল্লাহর জমিন প্রশস্ত সুতরাং আল্লাহ প্রশস্ত জমিনে যেখানে স্বাধীনভাবে ভালোভাবে সুন্দর করে আল্লাহ পাকে এবাদবন্দি করতে পারবে সেখানে চলে যান ইসমিল ইমান আল্লাহ পাক তাদেরকে ইমানের নাম দিয়ে আহ্বান করেছেন কি বলে ইয়াবাদি বলে আখ্যায়িত করেছেন মুমিন মুসলিম সুতরাং তোমরা আল্লাহর জমিনে হিজরত করে যেখানে সুন্দরভাবে এবাদবন্দি করতে পারো সেখানে চলে যাও ওয়াদ্দালিল ও আলাল হিজরাতে মিনাস সুন্না হিজরত সম্পর্কে আয়াত হলো এই আয়াতটি আর একটি আয়াত সুরা নিসার গত সপ্তাহে বলা হয়েছে ইন্দাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম এই আয়াতের তাফসীর করা হয়েছে এখন হাদিস থেকে একটি হাদিস পেশ করেছেন লেখক নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সাদ সন্না থেকে অর্থাৎ নবী সাল্লামের হাদিস থেকে হিজরতের উপর দলিল যে হিজরত কেমত পর্যন্ত বাকি থাকবে কাউলহু সাল্লাহ সাল্লাম নবী করিম সাল্লামের বাণী লাতান কাতিউল হিজরাতু হাত্তা তান কাতে আত্মা যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ হবে না লাতান কাতিউল হিজরা ইনকাতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া থেমে যাওয়া তো হিজরত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তবা না বন্ধ হয়ে যায় তবা কখন বন্ধ হবে বলছেন নবী করিম বেহা আর তবা অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না তবা দরজা যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় না হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠা পর্যন্ত তবার দরজা পৃথিবীর মানুষের জন্য খোলা থাকবে মমিনের জন্য খোলা থাকবে এমনকি কাফের জন্য কলিমা পড়ার দরজা খোলা থাকবে সবচেয়ে বড় তবা হচ্ছে শির কুপুরি থেকে তবা করা হ্যাঁ আল্লাহর একত্র তহিদের শাহাদার দান করা অঙ্গীকার করা তাদের জন্য দরজা খোলা আছে তো তবার দরজা বন্ধ হওয়া পর্যন্ত হিজরত বহাল থাকবে অর্থাৎ কেয়ামত পর্যন্ত কেয়ামতের পূর্ব মুহূর্তে কেয়ামত হয়ে গেল পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে কেয়ামত সেই দিন পর্যন্ত হিজরত বাকি থাকবে শরীয়তের এই বিধান কেউ এই বিধানকে ইসলাম থেকে খারিজ করতে পারবেন না এখতিয়ার আল্লাহ কাউকে দেন নবী করিম সাল্লাহ ইসলাম কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই শরীয়তি বিধান এবং মুসলিম অম্মা যারা কোরআন সন্ন্য মোতাক জীবন যাপন করবে তারা এর প্রতি আমল করতে থাকবে তাহলে হিজরত প্রয়োজনে হিজরত করতে হবে <clears throat> আল্লাহ যতটুকু যাকে সুযোগ দিয়েছেন দুনিয়ার জন্য আজকে মানুষ হিজরত করছে খুব হিজরত চলছে করাচিতে বহু বাঙালি মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে অনেক আগে থেকে এসে আছে আর আজকালকার যুগে শুরু হয়েছে যাক মুসলিম দেশ থেকে মুসলিম দেখে এসে এসছে যদি রুজি রুটির জন্য এসছে ভালো কথা এটি কিন্তু মুশকিলটা হচ্ছে যে মুসলিম দেশ থেকে কাফের দেশে চলে যাওয়া যেখানে গিয়ে দিন পালন করা অনেকটাই অসম্ভব আর নিজে যদি কোন রকম চল্লিশ বছর বয়স হয়ে গেছে আর পাপটা পার কি করবো নামাজ রোজা করে জীবনটা ভালো কাটাই ছেলে মেয়েগুলি না ইয়াহুদিনা সারা হয় পুরোপুরি আর না হলে সভ্যতা সংস্কৃতি ধর্মকর্ম ভুরুক্ষেপ ওইসব কিছুই নেই অধিকাংশ মানুষদের এই অবস্থা সুতরাং এই অবস্থায় কোনো মতেই জায়জ নাই আপনি বলুন আমাদের এক বন্ধু মানুষ ইসলামের দাওয়াতের কাজে দাওয়াতের কাজে যাওয়ার রাস্তা খোলা আছে মনে রাখেন করিয়া গিয়েছে যেখানে একটিও ইসলামিক কোনো ভালো প্রতিষ্ঠান যে আমার ভালো শিক্ষা দেব ইসলামিক পরিবেশে নেই তাহলে এইরকম জায়গায় গিয়ে ঠিক আছে দাওয়াত দেওয়ার জন্য গিয়েও থাকেন তো আপনাকে আগে চিন্তা করতে হবে আমাকে দাওয়াতটা আগে কাকে দিতে হবে কাকে দাওয়াত দিতে হবে আগে কোরিয়াবাসীকে না আমার স্ত্রী আর ছেলে মেয়েকে কাকে আগে নামাজি বানাইতে হবে কোরিয়ার লোককে না আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে তাহলে আমাকে দেখতে হবে যে আমি ঠিক আছে দাওয়াত দিতে এসেছি কিন্তু আগে খুব আনফুসাকুম আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে পাপ থেকে গোনা থেকে ধ্বংস হওয়া থেকে আল্লাহর আজাব গজব থেকে আহলেই কেউ নিজের পরিবারকে বাঁচাতে হবে আমাকে দেখতে হবে যে আমার ছেলে মেয়েগুলি এখানে মানুষ হতে পারবে কিনা মানুষ সম্মান আজকালকার ভাষায় বলছি না কোরআনে হাদিসের আলোকে মানুষ সম্মান নামাজি হতে পারবে কিনা শির্ক মুক্ত হতে পারবে কিনা নাস্তিকতা মুক্ত হতে পারবে কিনা তৌহিদবাদী হতে পারবে কিনা ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে কিনা আমাকে বাধ্য হইতে হলো ইংলিশ মিডিয়ামে দিতে ওখানকার সিলেবাসে পড়াতে আর ইসলাম সম্পর্কে তেমন কিছুই শেখাতে পারলাম ওই ছেলেগুলো ওখানে যা শিখে আসছে আব্বাকে এসে দেখছে যে আব্বা কি ওই ইসলাম ইসলাম আর দিনের কথা ইসলাম কথা ওইসব কথা কথা বলে কত দেখো তো আজকে পৃথিবী কত উন্নতি করে চলে গেছে তখন এই শ্রেণীর ছেলেরা কি মনে করে জানেন মনে করে যে আমার আব্বাও আদম কালের মানুষ আমার মা ও আগে কালের মানুষ এরা বুঝে না দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই যে আব্বার অন্তর ভরা শ্রদ্ধা ছিল বাংলাদেশের জমিনে সৌদি আরবের জমিনে মুসলিম দেশে আব্বাকে তখন মনে করে মূর্খ জাহের কি জানে দুনিয়ার খোঁজ খবর রাখে না কিন্তু আব্বা যে যথেষ্ট জানে যে আমাকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আমাকে আমার ছেলে মেয়েকে আমার স্ত্রীকে আমার পরিবারকে তারপরে আমার দুনিয়া করতে হবে ভালো করে জানে বাবা তোমাদের চাইতে ছেলেদের চাইতে মেয়েদের চাইতে আব্বা যথেষ্ট জানে যদি দিন সম্পর্কে তার জ্ঞান থাকে তবে দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিনের জন্য গেলাম যেটা কুপ্রভাব আমার ছেলে মেয়েদের উপর পড়বে না ভালো কথা আমার ছেলেমেয়েরা সেখানে থেকে যদি ইসলাম যথেষ্ট শিখতে পারে তো অসুবিধা নেই সৎ উদ্দেশ্যে গিয়েছি নেকির উদ্দেশ্যে আল্লাহ দিন প্রচার করার জন্য গিয়েছি যেমন সাহাবাইকার আমরা তাবেইনরা আরব ছেড়ে দিয়ে মক্কামুদিনা ছেড়ে দিয়ে হেজাজ ছেড়ে দিয়ে সফর করেছেন গিয়েছেন ভারত উপমহাদেশে কেরালা গিয়েছেন চিটাগাং গিয়েছেন মাদ্রাস গিয়েছেন যে সামুদ্রিক এলাকাগুলি সেগুলিতে গিয়ে ইসলাম প্রচার করেছেন আর সিন্ধু প্রদেশে গিয়েছেন তারা দিন প্রচার করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা গিয়েছেন ভালো কথা কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে পাপ থেকে শির্ক থেকে কুফরি থেকে বেদিনী হওয়া থেকে ইসলাম বিমুখ হয়ে যাওয়া থেকে সব থেকে বাঁচিয়ে তারপরে অন্যদেরকে দাওয়া দিতে হবে নিজেকে নিজের পরিবারকে সুরক্ষিত করে দিয়ে নবী করিম সাল্লাম হিজরত করে মদিনা মনমরা পৌঁছিলেন এই মদিনা নাম হচ্ছে মদিনাতুর রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনাতুর রসুল সাল্লাহ সাল্লাম রসুল উল্লাহ সাল্লামের শহর মদিনা মানে কিন্তু সিটি মদিনাতুর দম্মাম বলছে মদিনাতুর রিয়াদ সিটি নবী সালাম এই শহরের নাম প্রথম নাম হইল মদিনাতুর রসুল তার আগে ইয়াসরেব নাম ছিল ইয়া আহলা ইয়াসরেব আল্লাহ মোকাম আলকুম কোরআনী কারিমে আহজাবে রয়েছে প্রাচীন জাহিলি যুগের নাম ছিল এই জন্য এই নামটিকে অপছন্দ করা হয়েছে বলতে নিষেধ করেছেন নবী সাল্লাম কিছু হারিস এমনি উল্লেখ করার জন্য যে আগের নাম এইরকম ছিল কিন্তু আপনি বলবেন যে আমি ইয়াসরেব যাচ্ছি না ঠিক নেই মদিনাতুর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেন সাহাবাই কেরামরা রসুল উল্লাহ সাল্লামের শহর তারপরে সেটাকে সংক্ষেপ করে আল মদিনা করা হলো নবী সাসম এতেকালের পরে বিদাতি সুফিবাদী বিশ্বাসীরা একটা বাড়িল আল মনাওয়ার অত বেকাবরি রসুল সাল্লাহাম এমন মদিনা যে মদিনা আলোকিত মোনাওয়ার রসুল্লাহামের কবরের দ্বারা তো এই জন্য রান সন্ন্যার অনুসারী অলমাইকের আমরা এটাকে অনেকে আপত্তি করেছেন যদি মদিনা অবশ্যই মোনাওয়ার এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু শিল্পীদাতে একটু গন্ধ আছে সেই জন্য তার থেকে বেঁচে থাকা ভালো মদিনা বলে তারপরে আমাদের দেশীয় ভাষা মদিনা শরীফ হ্যাঁ? মক্কা শরীফ মদিনা শরীফ এগুলো হচ্ছে আমাদের দেশীয় ভাষা আর তারা বলবে না কেন মক্কা মদিনা অবশ্যই শরীফ মক্কাতুল মোকাররমা সম্মানিত মক্কা ওর মানে মদিনা মক্কা মক্কা শরীফ মক্কাতুল মোকাররমা মদিনা মোনাওয়ারা অবশ্যই এগুলি মোনাওয়ারা কিন্তু যেই স্থানগুলিকে নিয়ে শির শুরু হয়েছে মুসলিম উম্মাতে তার কারণে মোনাম্বার বেশি আপত্তি করে দেশে যদি আজমের শরীফ হয়ে যেতে পারে যে কোনো মাজারের এলাকা শরীফ হ্যাঁ দরবার শরীফ যে কোনো দরবার যে কোনো জায়গা আছে খানকা আছে পীরদের দরবার শরীফ পুরপুরাদের হ্যাঁ সাতসিনাদের এগুলো দরবার শরীফ বলে না দরবার শরীফ বরং ইজতেমা যেগুলি করছে এরা বলছে ইজতেমার জায়গাকে শরীফ বলছে শরীফ যাই হোক এই শরীফ বলা যেহেতু বিদাতি জায়গাগুলিকে শরীফ বলা আমাদের দেশের প্রচলন সেজন্য আমরা বিদাতের যাতে অনুকরণ না হয় বা বিদাতিদের অনুকরণ না হয় সেজন্য এই ভাষাগুলি মদিনা শরীফ মক্কা শরীফ না বলে উচিত যদি আপনি এই নিয়তে বলেন যে মক্কা সম্মানিত মক্কাতুল মকারমা মদিনা সম্মানিত মদিনা মনোয়ারা তো অসুবিধা নেই কিন্তু যাতে করে ওতে শিরকের গন্ধ না থাকে যা হয়তো বিদাতি যে নিয়তে বলে থাকে মদিনা সাল্লাম করলেন স্থায়ী হয়ে গেলেন মদিনায় থাকতে হবে সারা এল ইসলাম তখন ইসলামী শরীয়তের অবশিষ্ট বিধিবিধানগুলি হকুম গুলির আদেশ প্রদান করলেন মক্কায় তাহলে কি হুকুম নাজিল হয়েছিল তৌহিদের ভালো কথা খুব সুন্দর কথা তৌহিদের নবী করিম সাল্লামের এই আহ্বানই ছিল হে মানব সকল হে মক্কাবাসী আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কেউ আর মাহবুদ উপাস্য নেই এবাদতের হকদার নেই তুফলেহু তাহলেই তোমরা ফালা পাবে মুক্তি পাবে সার্বিক কল্যাণ হাসিল করবে এই ছিল দাওয়াত নবী করিম সাল্লাম আল্লাহ পাকের আয়াত তো সুরায় মুদাসের শোনানো হয়েছে ইয়া ইয়াল মুদাসের কুম ফানদের ওরাব্বাকা ফাকাব্বির সতর্ক করো শির থেকে তৌহিদের দাওয়াত দাও তারপরে আর মক্কায় কোনো হুকুম আকাম নাজিল হয়নি সলাৎ পাঁচ অত্ত নামাজ মেরাজ এসরা মেরাজের কথা উল্লেখ করা হয়েছে সেই তৃতীয় মূলনীতিতে যে মেরাজ হলে মেরাজ থেকে নবী করিম সাল্লা সাল্লাম পাঁচ অত্ত নামাজ নিয়ে আসলেন তাহলে নামাজও ফরজ হলো মক্কাতুল মোকাররমায় বাকি এই ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে কালমায় শাহাদাত মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা তৌহিদের সাক্ষ্য প্রদান করা এবং রেসালাতে আর পাঁচ অক্ট নামাজ কায়েম করা এই দুটি হইল মক্কাই ফরজ তারপরে মদিন আসার পরে বাকি থাকে কিসে আর বিধান জাকাত সেয়াম রোজা এবং হজ এগুলি ফরজ হইল কোথায় মদিনা এসে জাকাত সম্পর্কে অলমাদের একটু ইখতলাফ আছে জাকাত কোথায় ফরজ হয়েছে লেখক বলছেন মিসল যেমন বাকি ইসলামের বিধি বিধান যেমন জাকাত জাকাত অসম সম বা শ্যাম রোজা যাকে বলেন অল হজ হজ অল জেহাদ আল্লাহ জেহাদ করা জেহাদও ফরজ হয়েছে কোথায় মদিনা এসে মক্কার জীবনে বরং অস্ত্র ধারণ করা জেহাদ করা নিষেধ ছিল ফরজ দূরের কথা জায়েজও ছিল না নিষেধ ছিল নিষেধ ছিল আলাম তাইয়াল্লাযিনা করেছেন তুমি কি দেখোনি সেই লোকদেরকে আলাম তাইয়াল্লাযিনা ক্বিলা তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ নবী সাল্লাল্লাহু মাধ্যমে কুফু আইদিয়াকুম তোমাদের হাতকে থেমে থাকো কুফু মানে রুকে রাখো থেমে থাকো ওয়াকিমুস সালাহ বাস নামাজ কায়েম করো এখানে আল্লাহ পাক তাহলে কি বলেছেন জিহাদ নিষেধ কারণ এখন দুর্বল এখন পঞ্চাশ জন একশো জন বা দু চার পাঁচশো জনই হয়েছ তোমরা যদি অস্ত্র ধারণ করো আবু জাহাল আবুল আহাবের বিরুদ্ধে তাহলে সমলে বিনাশ করে দিল এখন এই ক্ষমতা আসেনি তাহলে জেহাদ সর্দ সাপেক্ষ রয়েছে তারপরে আল্লাহাক বলে ওজেনা লিল্লাজিনা ইয়োকাতালুনা বিআন্নাহুম জুলেমু যাদের বিরুদ্ধে সশস্ত্র নেমে গেছে কাফেররা যুদ্ধ করার জন্য নেমে পড়েছে কাফেররা তাদেরকে ওজেনা অনুমতি দেওয়া হচ্ছে তাহলে ফরজ করা হয়নি আয়াতে প্রথম স্তরে জেহাদের অনুমতি দেওয়া হচ্ছে যে তোমাদের জুলুম হচ্ছে তোমাদেরকে হত্যা করছে ও যে না অনুমতি দেওয়া হচ্ছে ওই মমিনদেরকে যাদের বিরুদ্ধে কাফের অস্ত্র নিয়ে নেমে পড়েছে মজলুম হয়েছে তোমরা তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে আল্লাহ তাদের সাহায্যের জন্য সর্বশক্তিমান সুতরাং এখন তোমাদের অনুমতি দেওয়া হয়েছে যদি দেখো যে আমরা ফিরে উঠতে পারবো তাহলে যাই যাচ্ছে আল্লাহ ফকরাবুল আর এক স্তরে গিয়ে বলছেন আর একটু শক্তিশালী হয়ে গেছে এখন শর্ত পুরা করে দিতে পেরেছে পারবে এখন আল্লাহ পাকের মদত নামবে এবং পার্থিব যে কিছু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিও তোমাদের আছে আর ইমানি শক্তি আছে আল্লাহ বলছেন ইয়াইহাল্লাযিন আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের উপর কিতালকে যুদ্ধকে ফরজ করা হয়েছে কিন্তু এটি তোমাদের মনের উপর বড় কষ্টকর তো এই জেহাদের বিধান কোরআন কেরিমে রয়েছে একে মানসুখ রহিত করার ক্যান্সেল করার কোন এখতিয়ার কোন জাতিকে নেই তবে এক হচ্ছে রহিত করা যার এখতিয়ার কাউকে নেই আর হচ্ছে স্থগিত আপাতত রাখা আমাদের কাছে ওই শর্ত পুরা হয়নি দুর্বল সুতরাং এই অবস্থায় এর ক্ষতির দিকে বেশি না স্থগিত স্থগিত রাখেন কোন জিনিসের বিলম্ব করা আলাদা জিনিস আর একটা জিনিসকে অস্বীকার করা অস্বীকার করা কপে কিন্তু এখন পেরে উঠছে না এই জন্য স্থগিত রেখেছে আজকে দুনিয়ার নেতারা স্থগিত রাখেন নিজের কর্মসূচি আমাদের কর্মসূচিতে এগুলি আছে কিন্তু স্থগিত রেখেছি কমিউনিস্ট পার্টি রাশিয়া থেকে আর চায়না থেকে কমিউনিস্ট এসে পশ্চিমবঙ্গে এখনো তারা স্থগিত রেখেছে তাদের কমিউনিজমকে কমিউনিজমের এখন ফুল বাস্তবায়ন করেন কতদিনের জন্য স্থগিত রেখেছে করবে করবে না বা সেটা মডিফাই করেছে তাদের ব্যাপার সেটা তাহলে দুনিয়ার লোকেরা নিজের কর্মসূচিকে স্থগিত রাখে বিলম্ব করে এখনো এরকম অবস্থা তৈরি হয়নি যখন হবে তখন করব কিন্তু আল্লাহর দিনের বিধিবিধানের প্রতি ইমান থাকতে হবে আল্লাহ ফাঁকা আমাদের উপর এগুলি ফরজ করে রেখেছেন সময় সাপেক্ষে যখন সময় হয়ে উঠবে শর্ত পুরা করতে পারবো তখন আল্লাহ এগুলি ফরজ করেছেন আদায় করতে হবে বল আজান আজান আজান কোথায় ফরজ হইল হলো মদিনায় বল আমরবিল মারুফ ভালো কাজের আদেশ দাও ভালো কাজ করো আদেশ দাও মক্কায় ক্ষমতা ছিল না যে ভালো কাজের আদেশ দেবে অন্যায় আনিল মনকার অন্যায় কাজে বাধা দেওয়া মদ খাচ্ছে জুল অত্যাচার করছে কিছুই বললার নেই মুসলিমদের অসহায় দুর্বল অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষমতা মক্কাই ছিল না অন্তর থেকে ঘৃণা করা ছাড়া এর বেশি মুখে বলার হয়তো ক্ষমতা ছিল না আল্লাহ পাক যখন ক্ষমতা দিলেন শক্তিশালী করলেন মদিনাই তখন এগুলি ফরজ হইল ইসলাম এছাড়াও ইসলামের বহু বিধান বিধিবিধান তার মধ্যে একটি হেজাব পর্দা পর্দা ষষ্ঠ হিজড়িতে আল্লাহ ফাকরাবুল আলমিন ফরজ করলেন সুরা আহজাবি পর্দার বিধান রয়েছে সুরা নূরের রয়েছে ওই আল্লাহ পাক ফরজ করলেন মদিনাই জাকাত সম্পর্কে বলছিলাম শুধু যে জাকাত সম্পর্কে ইখতলাফ রয়েছে আলামাই কেরামদের তফসিরকারদের যে মক্কায় ফরজ হলো জাকাত না মদিনায় ফরজ হলো কি বলতে পারেন আপনারা মীমাংসা হ্যাঁ যারা বলেছেন এই রকম তারা সমন্বয় করতে চেয়েছেন দুই রকমের আয়াতের মধ্যে বেশ কিছু মক্কি সুরা রয়েছে মক্কায় নাজল হয়েছে সুরাগুলি সুরাগুলি মক্কি সুরা লেখা আছে ও মুখ সুরা মক্কি আর ওই সুরাই জাকাতের কথা উল্লেখ করা হয়েছে তাহলে কি করে বলবো যে মদিনায় জাকাত ফরজ তো মক্কাতি হয়ে গেল তাহলে আর জাকাতের যেগুলি বিস্তারিত বিধিবিধানের আয়াতগুলি রয়েছে সেগুলি মাদানী সুরায় রয়েছে এই জন্য একদল বলছেন যে না মদিনাই জাকাত ফরজ হয়েছে আর একদল বলছেন না যখন মক্কি সুরাতে ওই আয়াতগুলি রয়েছে কিছু জাকাতের সুতরাং জাকাতের আসল হুকুম চলে এসে জাকাত যে ইসলামের ফরজ ইসলামের রুকুন স্তম্ভ এই কথাটি আল্লাহ পাক মুসলিম মমিনদেরকে জানিয়ে দিয়েছেন মক্কাতেই নবী করিমের উপর ওয়াহি হয়ে গেছে কিন্তু তার মাসলা মাসাইল বিস্তারিত জাকাত কত পরিমাণ দিতে হবে কত পরিমাণ ধন সম্পদ হলে স্বর্ণ কত হলে চাঁদি কত হলে খাদ্যদ্রব্য কত হলে উঁট কটা হলে ছাগল কটা হলে গরু গাভী কটা হলে দিতে হবে এগুলিকে নিসাব বলা হয় এই নিসাব পরিমাণ এগুলি নির্ধারিত হয়েছে এগুলির বয়ান এসেছে মদিনাই হিজরতের পরে তাহলে এভাবে সমন্বয় হয়ে যাবে আল্লাহ ফাকর সুরায় মা আরেজ সুরায় মা আরেজ উনত্রিশ পাড়ায় সুরায় মা আরিজ মাক্কি সুরা এরশাদ করেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম মুমিন তো তারাই এবং জান্নাতি তারাই যাদের ধন সম্পদে জানাশোনা অধিকার রয়েছে হক রয়েছে প্রাপ্য রয়েছে কার লিসাইলে ভিক্ষুকদের জন্য অল মাহরুম আর যারা ভিক্ষা না করলে বঞ্চিত থেকে যায় লজ্জা লজ্জা পায় চাইতে কিন্তু অত্যন্ত অভাবী ওরা বেশি হকদার অভাব আছে কিন্তু তাদের মান সম্মান বংশীয় মান সম্মান ইমানি মান সম্মান ব্যক্তিগত মান সম্মান তা বাধা দিচ্ছে যে কি করে মানুষের কাছে চাইবো খেতে না বলে চাইতে পারে না বেশি হক রাখে আল্লাহ পাক উভয়ের হকের কথা এ আয়তে উল্লেখ করেছেন যারা চাইবে ভিক্ষা করবে তাদেরকেও দাও অভাবী সেজন্য আর যারা অভাবী কিন্তু লজ্জা পায় ভিক্ষা করছে তাদেরকেও দেওয়াল মাহরুম তারা যেন বঞ্চিত মাহরুম না থেকে যায় মাহরুম করে দিলে চায় না সেজন্য দিলে না খোঁজ খবর দিলে না অথচ তোমার প্রতিবেশী তোমার গ্রামবাসী খবর অবশ্যই রাখতে হবে তো এই বিধি বিধানগুলি মদিনায় ফরজ হলো যেগুলির কথা উল্লেখ করা হলো আখাজা আল হাজা আশারা সেদিন মদিনায় এসে এর ওপর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দশ বছর অতিবাহিত করলেন দশ বছর কেটে গেল এক বছর দুই বছর করে বিভিন্ন নবী সাল্লামের জেহাদগুলি হইল বদর হইল অহদ হইল খন্দক হইল খাইবার হইল হ্যাঁ মক্কা বিজয় হইল আইফের যুদ্ধ হলো হোনাইনের যুদ্ধ হলো বহু যুদ্ধ হলো জেহাদ হলো অনেক অভিযান পাঠালেন নবী করিম সাল্লাম সারিয়া হইল তারপরে তারপরে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এতেকাল করলেন তুফিয়া ওয়াফাত পেলেন ওয়াফাত পাওয়া মানে কি মৃত্যুবরণ করা তুফিয়া আরবিতে বলা হয় আর মাতা বলা হয় দুটোর মানে হচ্ছে এতেকাল করা জি সাল্লাহ আলী ওসাল্লাম নবী করিম সাল্লাহ ইসলামের তাহলে এতেকাল হয়েছে মত যে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত করেছেন কুল্লু নাসিন জায়কাতুল মত প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতে হবে এটি হচ্ছে আল্লাহ পাকের কায়েদা নীতিমাল্লা এতে থেকে কেউ ব্যতিক্রম নেই কুল্ল নফসিন যদি ব্যতিক্রম হইতো তো আল্লাহ পাক বলতেন যেমন বলেছেন কুল্লমান আলী হাফান বেকা পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল কিন্তু তোমার রব বের সত্তা রব ওয়াজ বলে আল্লাহ ফাকরাবুল আলমিনের মুখমন্ডল ওয়াজ আল্লাহর ওয়াজ আল্লাহর মুখমন্ডল আল্লাহর মতো বলে তার সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহ পাকের মুখমন্ডল আছে এই কথাই এ আয়াত প্রমাণ করে ওই রকম বলা হয়তো যে ওরাসুল হু এবং তার রাসুল তিনি ইন্তকাল করবেন না যদি এটি আকিদার বিষয় হইতো এবং এটি যদি ইসলাম হইতো এটি শির কুফুরি না হইতো তাহলে আল্লাহ পাক বয়ান করে দিতেন যে এর উপর তোমাদের ইমান নির্ভরশীল দেখো যেমন আল্লাহ থাকবেন তেমনি নবীও ইন্তকাল করবেন না কল্যাণ নাসিন জায়কাতুল মত ইল্লা রসুল্লাহ বলছেন আজকে কোথাও তাহলে এই বিদাতিরা কিভাবে যে পথভ্রষ্ট হইল আল্লাহ পাক জানে শয়তান আকিদার ক্ষেত্রে কাউকে ধ্বংস করেছে কাউকে নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রে ফারাইজ অজেবাতের ক্ষেত্রে ধ্বংস করেছে কাউকে হারাম খাওয়িয়ে হারাম কাজ করিয়ে সর্বনাশ করেছে কাউকে বেদিন করে ধ্বংস করেছে আল্লাহ পাকাবুল আলমিন বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে গুমরা করেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকরব আমাদেরকে সহি আকিদা বোঝার তফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার প্রতি চলার জন্য তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ সন্ন্যত মোতাবেক সার্বিক ক্ষেত্রে জীবনযাপন আল্লাহ যেন তৌফিক দান করেন নবী করিম সাল্লামের ইন্তেকাল হয়েছে এই কথা বলাকে বিদাতিরা বেয়াদবি মনে করে আর আমরা দেশে মনে করতাম দেশের পড়াশোনায় যে এটা মনে হয় বেরলবিরে মনে করে হায়াতুর রসুল হায়াতুল নবী নবী জীবিত বেরলবিরা মানে রেজবি কবর পূজারীরা এরাই মনে হয় এটা আকিদা রাখে আর আমাদের দেওবন্দি ভাইরাই আকিদা রাখে না এটাই ভাবতাম তাদের সম্পর্কে একটা ভালো ধারণাই ছিল কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের কয়েক খণ্ডের তাসির খুব প্রসিদ্ধ তাসির অখণ্ড পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বেতার থেকে রেডিও সেন্টার থেকে যা প্রতিদিন ভোরে প্রচার করা হয়তো পরে সেটি তফসির আকার ধারণ করেছে এই তফসির সেই তফসিরের বাংলা অনুবাদ করলেন মহিউদ্দিন খান সাহেব একজন প্রখ্যাত বাংলাদেশের আলেন তাদের আকিদার অবস্থা তারা সবাই দেবন্দী নদী তাদের আকিদার অবস্থা যখন দেখলাম সুরা আহজাব দেখার জন্য বলছি আপনার সুরা আহজাবে আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ালা আন্তান কেহু আজবা জাহু আবাদা নবী করিম বিবি বিবিগণকে তোমরা কখনো বিবাহ শাদী করবে না এই আয়াতের তাফসিরে বলছেন শফি সাহেব আর সেটিকে বাংলায় নকল করছেন মহিউদ্দিন খান সাহেব মানে তারও আকিদা ওই আকিদা আর এরা সব দেওবন্দ দেওবন্দের বা দেওবন্দি আকিদার শীর্ষস্থানীয় আলেম শুধু আলেম নাই পঞ্চাশ জনের একজন নাই একশো জনের একজন নাই পাঁচ জনের একজন তার এই আকিদা কি বলছে যে নবী করিম সাল্লামের বিবিগণকে এই জন্যই বিবাহ করতে নিষেধ করা হয়েছে যে যেহেতু তিনি জীবিত দেখতে চান যেই তফসিরটি এই কারণে এই রকম বহু ভুল থাকার কারণে সৌদি আরব ছাপিয়ে দিয়েছিল তাদের ওপর আস্থা ভরসা করে যে তারা সঠিক কথা হয়তো বলেছে তফসির খুব সুন্দর কিন্তু যখন দেখা গেল যে এরকম সিরকি বিদাতি কথাই বড়া তাবিজ তোমার এই আর সুফিবাদী আর পীর মরিদিতে ভরা আল্লাহ নিরাকার এসব বদাকিদাই ভরা সুরায় তফসির দেখেন আল্লাহ নিরাকার নিঃসন্দেহ আল্লাহ নিরাকার বলছে মুফতি সাহেব মুফতি সফি সাহেব বলছেন আর ওর বাংলা তর্জমা করেছে খান সাহেব আর ওটাকে এ নিয়ে এসে পেশ করছে সৌদি সরকারের কাছে যে আপনার কিং ফার কমপ্লেক্স থেকে একটা খুব ভালো তফসিল আছে ছাপিয়ে দেন খুব ভালো হবে উম্মতের ফায়দা হবে কি ফায়দা আল্লাহ নিরাকার আর তাবিজ করা মুস্তাহাব আর সুফিবাদ পীর মুরিদি ভালো আধ্যাত্মিক উন্নতির জন্য পীর ছাড়া কোনো উপায় নেই তারপরে আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম যেহেতু জীবিত সেজন্য তার বিবিগণকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে তো আরে বাবা খান সাহেব আর মুফতি সাহেব তো গেছেনই দুনিয়া থেকে আল্লাহ পাক ভালো জানেন যে কি হবে বাকি কথা হলো যে তাদের যারা ভক্ত তাদেরকে বলছি যে বাবারা আল্লাহ রস্তে বলো তাহলে আমার মাঝে আর আপনার মাঝে আর রসুল্লাহর মাঝে কি পার্থক্য থাকলো বরং একজন হিন্দু ইয়াহুদি খ্রিস্টান আর রসুল্লাহ মাঝখানে কি পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না কারণ একজন হিন্দুর বিবি কেউ একজন ইয়াহুদির কেউ আপনার বিবাহ করা যায় নয় একজন মেয়েকে আহলি কিতাবকে বিয়ে করা যায় যাচ্ছে হিন্দু নাহে মুশরিক আছে বা বৌদ্ধ মুশরিক কিন্তু আহলি কিতাব ইয়াহুদি খ্রিস্টান তাদের মেয়েকে বিবাহ করা যায় যাচ্ছে না যায় যাচ্ছে এই মশলা মনে রাখলে তবে তাদেরকে মেয়ে দেওয়া যায় নাই হারাম মুসলিম মেয়ে ইহুদি খ্রিস্টান যেমন পশ্চিমা দেশে হচ্ছে সাবধান তো ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে অবিবাহিতা মেয়েকে কিন্তু বিবাহিতা একজন খ্রিস্টান যুবক একটি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে নিয়েছে তারপরে আপনাকে ওই মেয়ে বিয়ে করতে চায় আজকাল ইন্টারনেটের যুগে ফাসেক মুসলিমরা ইন্টারনেটে বিয়ে করছে অনেকে আর এইগুলিতে ফেসে যাচ্ছে অনেক ক্ষেত্রে তো ঘটনা বাড়িতে যাচ্ছে না অনেক ঘটনা মনে চলে আসছে এই কথাগুলি বলতে গিয়ে অনেক ঘটনা মনে চলে আসছে খ্রিস্টান মেয়ের উপর আস্থা করছে আর তার মুসলিম জন্মগত মুসলিম মেয়ে বিয়ে করে আছে না না আমার স্ত্রী সম্পর্কে সন্দেহ আর একটা খ্রিস্টান মেয়ে ইন্টারনেট তার সাথে যোগাযোগ করেছে ওকে বিশ্বাস করছে হতে পারে তার স্বামী থাকতে পারে কোন মেয়ে যদি খ্রিস্টানও হয় ইয়াহুদিও হয় আর তার যদি স্বামী থাকে তাহলে আল্লাহ পাক হারাম করেছেন ওয়াল মোহসানাত মিনান্নি নিসাই ওয়াল মোহসানাত মানে এখানে মোতাজাওয়াজাত বিবাহিতা কোনো মহিলা তোমাদের জন্য হারাম কারো বিবাহ বন্ধনে চলে গেছে তোমার জন্য হারাম হয়ে গেছে বরং বিভ্রান্ত করা যে তুমি তার কাছে থাকিও না চলে এসো তুমি তালাক নিয়ে হারাম নবী করিম ইসলাম বলেছেন লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা জাওজিহা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কোন মানুষ যদি কোন মহিলাকে তার স্বামী সম্পর্কে তার অন্তরে ঘৃণা জন্ম দেয় খারাপ করে দেয় মন মেজাজ খারাপ করে দিলে বলে দুধ এইরকম স্বামী নিয়ে আসো তোমাকে ভালো স্বামীর ব্যবস্থা করে দেবো আমি বিয়ে করবো দেখছো তো আমাকে আর তোমার স্বামী কত দেখতে কুৎসিত ও গরিব সেই ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয় জি এ হচ্ছে ইসলাম তাহলে বলুন একজন ইহুদি খ্রিস্টান বা একজন মুসলিম বিবাহ করে নিয়েছে বিবাহ বন্ধনে আছে ওই মেয়ে কোন মানুষের জন্য জায়জ নয় কারণ অমুখের স্ত্রী তাহলে রসুল্লাহ সাল্লাহ যতক্ষণ বেঁচে আছে এতেকাল করে গেল ইদ্যতের পরে জায়জ ওই রকমই যদি রসুল্লাহ বিষয়টিও হয় যে যেহেতু নবী জীবিত সেই জন্য তার বিবিরা কারোর জন্য জায়জ ছিল না তাহলে পার্থক্য কি থাকলো রসুলের সম্মান করলেন না মানহানি করলেন চিন্তা করুন চিন্তা করতে বলছি আর আমরা রসুল্লাহামের এই শ্রদ্ধা করি যে আল্লাহ পাক স্পেশাল বিধান দিয়েছেন রসুল্লাহামকে যে তার এতেকালের পরেও কেমত পর্যন্ত যদি হায়াত থাকতো নবী আর অন্যান্য হাবিবা ইত্যাদি তবুও মানুষের জন্য আল্লাহ বলছেন নবীর বিবিগন তোমাদের মা মা যেমন হারাম চিরকার হারাম আপনার মা যতদিন বেঁচে থাকুক না কেন আপনার জন্য হারাম ওই রকমই নবী করিম সালামের বিবিগণ হারাম শ্রদ্ধা সম্মান এহতেরামের জন্য হারাম এই জন্য হারা হারামের কজ এই নয় কারণ এই নয় যা শফি সাহেব লিখছেন আর খান সাহেব তর্জমা করছেন বাংলায় যে যেহেতু নবী জীবিত আছেন সেই জন্য হারাম না কোনো সম্মান করলেন না মানহানি নিজেরাই করছেন আর খোঁজ খবর রাখেন না সহি আকিদার বড় আফসুস কারো যদি সন্দেহ হয় আয়াত বলে দিচ্ছে আয়াতে তো সুরা আহজাবে তফসিল দেখে নেবে আশ্চর্য হয়ে যাবে পড়ে নবী করিম তাহলে ইন্তেকাল হয়ে গেছে দলিল নবী সাল্লামের ইন্তেকালের এত কুল্ল নাফসিন জায়কাতুল মত আম যে প্রত্যেক নাফকে যার শ্বাস প্রশ্বাস আছে যার আত্মা আছে তার মত আছে কুল্ল নাফসিন জায়কাতুল মত আর তারপরে আবু সিদ্দিক রাজি আল্লাহ তালানহ নবী তিরোধানের পরে যেই মসজিদ নবীতে খুদবা দিয়েছিলেন বক্তব্য করেছিলেন যেই সময় উমর রাজি আল্লাহ পাগলের মতো বকছিলেন হুঁশ হারিয়ে ফেলেছিলেন যে না হইতে পারে না এরকম যে নবী সাল্লাম আমাদেরকে ছেড়ে দিয়ে ইন্তেকাল করেছেন না যে বলবে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল হয়েছে তাকে একবারে দেব শেষ করে সেই সময় বক্তব্য করেছিলেন ঐতিহাসিক বক্তব্য স্বর্ণ অক্ষরে লিখার মতো বক্তব্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালামের খলিফা খলিফাতুল মুসলিমিন খলিফাত রসুল্লাহ বলেছেন আলামান কানাই আবদ মোহাম্মদান ফাইন্না মোহাম্মদান কাদমাত শুনে রাখো যদি কোনো মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের পূজা করে থাকে এতদিন তাহলে জেনে রাখো যে মোহাম্মদ সাল্লাম কাদ মাতা তিনি মত পেয়ে গেছেন ইন্তেকাল করে গেছেন মাতা এমন তো মতান আমার ভালো করেই বুঝেন আপনার নাহ সার্ফের অভাব নাই কিন্তু সহি আকিতার অভাব আছে মাদ্রাসায় নাহ যথেষ্টই পড়েছেন ফেকাও যথেষ্ট পড়েছেন কিন্তু সহি আকিদার বড়ই ত্রুটি আছে বড় ত্রুটি রেখে দিয়েছে এখানে যার ফলে সহি আকিদা নেই ভ্রান্ত আকিদার উপরে মনে করছে যে খুব খুশি যে খুব সহি আকিদা তো আমরা খুব বেশ দিনের কাজ করে যাচ্ছি মসজিদ মাদ্রাসা ইত্যাদি করে যাচ্ছি ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক বই ছাপাচ্ছি ইসলামিক পাঠাগার অনেক কিছুই করছি তারপরে ওমান কানাই আবদুল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহর এবাদত বন্দী করতো শোনো সাহাবে কেন সবাই জমা হয়ে গেছেন আবু বকর সিদ্দিকের খুদবা শুরু হতে সবাই এসে জমা হয়ে গেছেন তার সামনে ওমর রাজি আল্লাহ তালানো একাই পড়ে গেছে কারণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর শ্রেষ্ঠত্ব জানতেন ভালো করে সাহাবে কেমরা বক্তব্য শুনে সবাই হাজির হয়ে গেছেন অমান কানাই আবদুল্লাহ যারা আল্লাহ পাকের এবাদত বন্দী করতো সে জেনে রাখুক ফাইন আল্লাহ হাইয়ন আল্লাহ পাক চিরঞ্জীব আল হাইকে একমাত্র আল্লাহ যদি নবী শাসন ইন্তেকাল করেননি সেই জন্য তাঁর বিবির হারান তো তিনি তো হাই হয়ে যান তাহলে তিনিও চিরঞ্জীব তাহলে আল্লাহ পাকে আর রাসুলে কি পার্থক্য হয় খালেক আর মাখলুকে কি পার্থক্য হয় আবদার মাহবুদে কি পার্থক্য হয় রব আর মারবুবে কি পার্থক্য হয় রব আর মারবুব নবী করিম সাল্লাম মারবুব আল্লাহ পাক রব আল্লাহ পাক মাহবুদ নবী সাল্লাম আব আল্লাহ পাক খালেক নবী করিম সাল্লাম মখলুক আল্লাহ পাক হাই নবী করিম সাল্লাম মাইয়িত তারপর সুম্মা কারা এই আয়াতটি পাঠ করেছিলেন শুনেন আয়াত ওমা মোহাম্মদ ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই নন কি একমাত্র একজন রসুল ওমা মোহাম্মদ শাব্দিক তর্জমা করলাম সেই জন্য কিছু নন বললাম মোহাম্মদ সাল্লাল্লাহু একমাত্র একজন রসুল তাদ খালাতমিন কাবলি রসুল তার পূর্বে অনেক রসুল চলে গেছেন বিদায় হয়ে চলে গেছেন আফাই মাতা সুতরাং তিনি যদি এতেকাল করেন মাতা মাতা এমুত এতেকাল করেন আও কতিলা অথবা তাকে যদি আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু রসুলের দুশ্মনরা হত্যা করে দিয়ে থাকি তিনি হত্যা হয়ে গিয়ে থাকেন ইন কালাবতুম আল্লাহ বেকুম তাহলে তোমরা কি তোমাদের পৃষ্ঠ দেশের দিকে ফিরে যাবে উল্টো হয়ে ফিরে যাবে দিন থেকে না দিনের উপর অটল থাকে এখানে আরেকটি কথা বলি নবী করিম সাল্লাহ আলী ইসলামের ইন্তেকাল হয়েছে কিন্তু শাহাদাতের ইন্তেকাল হয়েছে যেটা অনেকেই জানে না অথবা শুনলেও ভুলে যায় নবী করিম সাল্লাম শহীদ হয়েছেন ইহুদিদের হাতে ইহুদিদের হাতে শহীদ হয়েছেন জানেন এই ঘটনা নবী করিম সাল্লামকে খাইবারের ইহুদি মহিলা কি দিয়েছিল হ্যাঁ বিষ মাখানো গোষ্ঠে উঠেছিল ছাগলের রান দিয়েছিল নবী ইসলাম খেয়ে নিয়েছিলেন তার সাথে কয়েকজন সাহাবাই কেরাম খেয়ে নিয়েছিলেন ওহি আসলো সাথে সাথে ছেড়ে দিলেন সাহাবাই কেরাম কয়েকজনের ইন্তকাল হয়ে গেছিল এই ঘটনায় সাথে সাথে আল্লাহ পাকের দিনের কাজ বাকি ছিল তো আল্লাহ পাক তার স্পেশাল কুদরতে খাস কুদরতে কামেলায় নবীকে বাহায়াত রাখলেন এই ঘটনার পরে সপ্তম হিজড়িতে খৈবরের বছর তারপর থেকে কয়েক বছর আল্লাহ পাক তাকে রাখলেন দিন যখন পূর্ণতা লাভ করলো আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন বিদায় হজে আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম আতমাম তো আলাইকুম নেমাতি তুলাকুম আল ইসলাম আদিনা দিন কমপ্লিট করে দিয়েছি নিয়ামত পুরা করে দিয়েছি এবং তোমার জন্য ইসলামকে দিন স্বরূপ মনোনীত করেছি তোমাদের জন্য আল্লাহ পাক সূরা নসর নাযিল করলেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা এখন কাজ যখন শেষ হয়েছে বিজয় চলে এসেছে আল্লাহর সাহায্য চলে এসেছে মানে দিনের কাজ হয়ে গেছে এখন বেশি বেশি আখিরাতের কিছু সম্বল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা প্রশংসার সাথে সাথে আল্লাহ পাকের তসবিহ বেশি বেশি করুন ওয়াস্তাগফির আল্লাহর কাছে ক্ষমা মার্জনা কামনা করুন বেশি বেশি ইস্তেগফার করুন এবং প্রস্তুতি নেন আখিরাতে পাড়ি দেওয়ার জন্য নবী করিম সাল্লাম শহীদ হলেন এটা কেমন করে বুঝবো তখন তো বেঁচে গেলেন তাহলে আর শহীদ হলেন কেমন করে হ্যাঁ নবী করিম সাল্লাম বলছেন এতেকালের পূর্ব মুহূর্তে যে আমি এখন বুঝতে পারছি যে আমার আবহর নামক যে সেরা রয়েছে সে সেরাটি মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে গেল আর ওই বিষ যে বিষ আমাকে দেওয়া হয়েছিল খাইবার সেই বিষের কষ্ট আমি এখন অনুভব করছি আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়েছেন পীর রসুল সাল্লাহ সাল্লামকে এইভাবে তো আল্লাহ পাক তাই বলেছেন যে তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে যদি খুন করে দেয় এই ইহুদিরা তো ইনকালাব তুমি আল্লাহ কাবে কম তোমরা উল্টো দিকে ফিরে যাবে দিন থেকে দিনের উপর অটল থাকো দিন তোমাদেরকে আমানত দিয়ে চলে গেছেন এখন আমানতকে আগে বাড়াও সারা বিশ্বের মানব জাতি পর্যন্ত পৌঁছাও এই তোমাদের দায়িত্ব আর একটি আয়াত রয়েছে কে বলতে পারেন সুরায় জুমারের আয়াত আল্লাহ পাকের সাথে ইন্নাকা মাইয়াতুন হে নবী নিশ্চয় আপনি মৃত মাইয়েত আজকে বাংলা ভাষায় আমরা ঘরে ঘরে বলি গ্রাম অঞ্চলে বলি যে মাইয়েতকে দফন করতে গিয়েছিলাম তাড়াতাড়ি মাইয়েতকে দফন করো মাইয়েতকে গোসুল না বলি না মাইয়েত মাতা ইয়ামুত থেকে মাইয়েত মানে মৃত মত মানে মৃত্যু আর মাইয়েত মানে মৃত ইন্নাকা নিশ্চয় আপনি মৃত আপনি মরবেন এবং তারাও মরবে তারাও মাইয়াত হবে তারপরে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে আর প্রত্যেকে সেখানে গিয়ে জবাবদেহি করে বাদ অনুবাদ করবে আল্লাহ এটা করিনি হ্যাঁ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ভুল করেছিলাম আল্লাহ সুযোগ দাও তখন আর কর্মক্ষেত্র থাকবে না যা করার এখান থেকেই করো সম্বল কিছু নিতে হবে এখান থেকে না সুরাজ আয়াত নম্বর ত্রিশ তাহলে এরপরে এই আয়াতগুলি বয়ান করে দেওয়ার পরেও কি বলবেন না হায়াতুন নবী হ্যাঁ নবী জীবিত ছিলেন তাহলে তাদের হেদায়তের মালিক আল্লাহ পাকরাবুল আলম যাদের হেদায়ত ভালোবাসো তাকে তুমি হেদায়ত করতে পারবে না হে নবী বলা আল্লাহ ইহাদি মাইয়াশা হেদায়ত আল্লাহ পাকে এত মহান নিয়ামত আজিম নিয়ামত যাকে ইচ্ছা আল্লাহ হেদায়ত করবেন একজন সাধারণ প্রশিক্ষিত মানুষ চাষি মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ ক্লিনার মানুষ তাকে আল্লাহ পাকে হৃদায়ত করছে মাদ্রাসা পড়া আলেম গোড়া হয়ে থেকে যাচ্ছে তা আমি বুঝি না কোরআন হাদিস বুঝেন না কোরআনের আয়াত বুঝেন না আপনি আল্লাহ পাক কেন হৃদায়ত করেন আপনাকে কি করে আজ পর্যন্ত এই কোরআন আয়াতগুলি আপনার সামনে দিয়ে যায় না কি করে আপনি বলছেন নবী জীবিত সেই জন্য তার বিবিগুণ হারাম হ্যাঁ তো নবী নবী বেঁচে রয়েছেন কি করে বলছেন আপনি তারা বলছেন আল্লাহ যে বলেছেন শহীদদেরকে তাদের হায়াত রয়েছে তাদেরকে মৃত বলিও না সংশয় এখানে শয়তান ওখানে ওয়াসওয়াসা দিয়েছে সুভাত অন্তরের রোগ ব্যাধি সৃষ্টি করেছে এর জবাব শুনে রাখুন ভালো করে আল্লাহ পাক বলছেন মারাও গেছেন আর হায়াতও আছে তাহলে সমন্বয় করতে হবে না একটা নিতে আর একটা ছেড়ে দিতে হবে আপনার আব্বা বাজারে পাঠালো তখন বলল যে গোস্ত নিয়ে আসি তারপর রাস্তায় গেছেন তার টেলিফোনকে সাজান মোবাইলের যুগ বলছে সবজি নিয়ে আসবা তখন কি করবেন গোস্তটা ক্যান্সেল করে দিয়ে সবজি নিয়ে আসবেন শুধু নাকি দুটাই নিতে হবে সমন্বয় করতে আল্লাহ পাকের কথা রসুল্লাহ কথায় আল্লাহাক বলছেন বরং তারা জীবিত রয়েছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত ওয়ালাকিন কিন্তু এই জীবন কেমন তোমাদের মতো দুনিয়ার মতো তোমরা বুঝো না অনুধাবন করতে পারবে না উপলব্ধি করতে পারবে না তোমাদের কোনো অনুভূতি নেই ওই জীবন সম্পর্কে সেটি হচ্ছে বারজাখী জীবন হায়াতুন বারজাখিয়া পরলৌকিক জীবন শরীর থেকে দেহ থেকে আত্মা চলে গেছে আত্মা মরেনি আত্মা কোথায় গিয়েছে এটা প্রত্যেকের প্রত্যেকের যখন আত্মা আছে আল্লাহ পাকে দরবারে আলামে আর আছে তাহলে শহীদদেরকে শুধু আর নবীদেরকে হায়াতের কথা বলার কি যুক্তি আছে হ্যাঁ ওদের শ্রেষ্ঠ জীবন আছে সেজন্য বলা হয়েছে সম্মানের জীবন আছে সেজন্য বলা হয়েছে উত্তম জীবন আছে সেজন্য তাদের কথা বলা হয়েছে তাদেরকে তোমাদের মতো মৃত ভাবিও না যে মরার পরে কবর রাজা হ্যাঁ মরার পরে শাস্তি আর সাপ শাস্তি ওই রকম ভাবিও না তাদের জন্য আল্লাহ সম্মানজনক স্থান রেখেছেন আলামে আরবাতে ইল্লিনে এই হচ্ছে এর অর্থ এর অর্থ এই নয় যে আহিয়াওন বরং জীবিত মানে আমাদের মতো জীবিত আমাদের মতো জীবিত কথা করে ফেলে আর মাসিক মদিনার কোন এক সংখ্যায় কয়েক বছর আগে এটাও লিখেছে যে আমাদের মতো জীবিত আর অস্ত্র মরিয়া মরেনি আরেক ভাষা বলে শুধু খোল থেকে বেরিয়ে চলে গেছে খোল থেকে বেরিয়ে কিন্তু তারপরে আরো শক্তিশালী জীবন পেয়ে গেছে হ্যাঁ, শক্তিশালী মরে যাওয়ার পরে মানে খোল থেকে এই বডি থেকে বেরিয়ে যাওয়ার পরে আরো নাকি শক্তিশালী জীবন পেয়ে যায় মানে দুনিয়াতে যাও দিতে পারেনি করতে পারেনি তা আরো করতে পারে সব সিরকি কথা জি কোনটি কোন কোন হাদিস নবী করিম সাল্লাম কবরে সালামের জবাব দেয় রুহ ফিরিয়ে দেওয়ার হাদিস প্রথম কথা দুটি মত রয়েছে সম্পর্কে একদল অলমারা বলছেন হাদিস ওই কিছু আলামার বলছেন হাদিস হাসান বা সহি তাহলে এটিও পরলৌকিক বিষয় জবাব দেন নবী সাল্লাম প্রত্যেক সময় তো সালাম আর সালাদ চলতি আছে চলতে নামাজ চলতি আছে আসসালাম আলিক নবী বলতেই আছেন আত্মে হাতে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ বলতেই আছেন আর ওখানে গিয়েও সালাম চলতেই আছে তাহলে সবসময় জীবিত দুনিয়ার ওপর যদি কেয়াস করে ধারণা করেন যে পৃথিবীর মতো পরলৌকিক জীবন তাহলে কখনো বুঝতে পারবে না তাই আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তার স্মরণ তোমরা উপলব্ধি করতে পারবে পরলৌকিক জীবন কেমন আমি একটি আরো উদাহরণ দিই আর এটি আমার শুধু নয় অনেক গবেষক গলমারা লিখেছেন যে মায়ের পেটে যে শিশু থাকছে তারও জীবন আছে আর আমারও জীবন আছে আপনারও জীবন আছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যে বাচ্চা শিশু চলে এসছে একদিন তিন দিনের চার দিনের ছেলে তারও জীবন আছে দুটো জীবনে কত পার্থক্য তাহলে দুনিয়ায় যদি এত পার্থক্য থাকে পেটে আর পেটের বাইরে আসায় তাহলে দুনিয়ার আর আখেরাতে বারজাখে আর দুনিয়ায় কত পার্থক্য রয়েছে বারজাখি হায়াত রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সোহাদায় সোহাদায় কেরামের সাহাবাই কেরামের জি আল্লাহ নেক বান্দাদের ও দিন বাকিন নবী করিম সাল্লামের দিন অবশিষ্ট থাকবে বাকি থাকবে অব্যাহত থাকবে এই দিনকে সারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পারবে না এর নিশ্চয়তা রয়েছে হ্যাঁ কোন জায়গায় দেখা গেল যেন চেপে গেল আরেক জায়গায় দেখে উঠে গেল আজকাল আলহামদুলিল্লাহ সুসংবাদ বিভিন্ন জায়গায় শক্তিশালী হচ্ছে সোমালিয়ায় দিন ইসলাম শক্তিশালী হচ্ছে এক জায়গায় যদি চাপার চেষ্টা করা হচ্ছে আরেক জায়গায় জাগরণ উঠছে আলহামদুলিল্লাহ মুসলিম যে আমাদেরকে মারছে কেন ইয়াহুদি আল্লাহর শত্রুরা কেন এই যে কেন বুঝার অনুভূতি হয়েছে সংশোধন হবে জিগে উঠছে মুসলিম ঘুমিয়েছিল ঘুম ভাঙছে বাড়িতে যদি চোর ডাকাতি শুরু হয়ে যায় আর ঘরে ঘরে শুয়ে থাকে তখনই তো ঘুম ভাঙে একে একে ঘুম ভাঙছে তো আমাদের ওইরকম অবস্থা এখন একে একে ঘুম ভাঙছে ধীরে ধীরে তার ঘুম ভাঙলে যখন জাগবে আর চোখগুলি এখন কেউ কেউ একটু করে চোখ চোখ ই করছে আর ইনশাল্লাহ যখন একটু উজু টুজু করবে আর উজু করে গুনা থেকে ক্লিন হবে তাকে অর্জন করবে আল্লাহ শক্তিশালী করবেন তখন বেরোবে জেনারে শত্রু দেখি ঘরে শত্রু ঢুকে গেছে চোর ডাকাত ঢুকে গেছে ওয়াহাজা দিনহু নবী করিম সাল্লামের এই হচ্ছে দিন লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাত আলাইহি এমন কোন কল্যাণের পথ ছিল না সে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দিক নির্দেশনা দেননি মানে প্রত্যেকটি কল্যাণের কাজের দিক নির্দেশনা দিয়েছেন তাহলে কারো জন্য এই রকমের অবকাশ নেই সুযোগ নেই যে একটা ভালো কাজ আছে এটা করলে ভালো যদি হাদিস কোরআনের নেই কিন্তু কাজটি ভালো আর বিদাত সবগুলির পিছনে এই ভ্রান্ত ধারণা কাজ করছে যদিও নবী সাল্লাম মিলাদ মাহফিল করেননি ঈদে মিলাদুলনবী করেননি তবু কাজটা তো ভালো বিদাতকে দুই ভাগে ভাগ করা বিদাতে হাসান আর সাইয়া খারাপ বিদাত করব না ভালো বিদাত করছি যদিও নবী করিম সাহাবাইকে আমরা মরিদ বানাননি খানকা তৈরি করেননি দরবার শরীফ তৈরি করেননি কিন্তু এগুলো দিয়ে কাজ হচ্ছে তাই করছি মাদ্রাসার আস করা শুরু মাদ্রাসা কোরআন সন্ন্যার চর্চা করার জন্য নবী করিম সাহা মসজিদে নবীতে তার মাদ্রাসা ছিল তখনকার যুগের যে মুসলমানগুলি ছিল তার জন্য মসজিদ নবী মাদ্রাসা হিসেবে যথেষ্ট ছিল এখন মোদিনা ইউনিভার্সিটির পাঁচ হাজার দশ হাজার ছেলেকে কি আর মসজিদ নবীতে পড়ানো সম্ভব সেই জন্য প্রয়োজন হয়েছে মাদ্রাসা ইসলামিক ইউনিভার্সিটির প্রয়োজন হয়েছে কলেজের প্রয়োজন হয়েছে কিন্তু তার উপরে কি আসবেন আপনি কোন শিক্ষা দিচ্ছেন নিয়ে গিয়ে ওদেরকে দরবারে আর খানকাতে আর চিল্লাতে কোন শিক্ষা দিচ্ছেন ওখানে যে আমরাও তো আপনারা যেমন আট বছর দশ বছর পড়ে মাদ্রাসা থেকে ফাড়ি খান আমরা ওইখানে চিল্লা দিয়ে পাড়ি হইতে যাচ্ছি ভ্রান্ত কথা এগুলি যে কোনো কল্যাণের পথ যদি চল্লিশ দিনে যাওয়া কল্যাণের পথ হইতো নবী করিম সাল্লাহাম তা অবশ্য বাতলে দিতেন কোন এক সফরে বাবা কমপক্ষে চল্লিশ দিন পুরা কর কারণ মুসা আলি সালাম চল্লিশ দিন তুর পাহাড়ে গিয়েছেন তিরিশ কে চল্লিশ পুরা করলেন তোমরাও চল্লিশ পুরা করো একবার নবী সালাম করাইতেন কোথায় করেছেন তা এতে আরে মার খেলাম খেলাম চল্লিশ দিন থাকি এদিক সেদিকে থাকি দেখি চল্লিশ দিন একটা বরকত বের হবে চোদ্দশো বছর পরেই কেন এই বরকত বের হইতে শুরু হইল এতদিন কেন হইল না মনে রাখবেন এই আকিদা আমাদের যে নবী করিম সাল্লাম কোনো ভালো পথ ছেড়ে দেননি যা ভালো পথ ছিল আল্লাহ দিয়েছেন তিনি আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন লাখাইরা এমন কোন কল্যাণ ছিল না ইল্লা দাল্লাল উম্মত আলী উম্মদ কে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন খাইরের কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছেন ওয়ালা সাররা কোনো খারাপ পথ ছিল না ইল্লা হাজার আহমিন হো যেই পথ থেকে নবী করিম সাল্লাম সতর্ক করেননি এমন কোনো পথ নেই খারাপ হইলে সতর্ক করে দেওয়া হয়েছে আল্লাপা খাবায় থেকে সতর্ক করে দিয়েছেন যদিও বিড়ি সিগারেট আজকের জামানায় একশো দুশো বছর থেকে হইল চায়না থেকে শুরু হইলো আগে ছিল না বারোশো বছর পরে ছিল না তবুও এতে থেকে কোরআন করিমে রসুল্লাহ হাদিসে সতর্ক করে দেওয়া হয়েছে যে খবির জিনিস খাবে না ওই হারেম আলিমুল খাবায় খাবায় কে হারাম করা হয়েছে আপনি কত খাবায় মনে করছেন যে সেটা আপনি নিজেও মসজিদে খেতে পারবেন না আপনি বাবা মায়ের সামনে পারছেন না হ্যাঁ আপনার ছোট ছোট ছেলে মেয়ে অনেক সময় যদি আপনি জ্ঞানী মানুষ হন তাদের সামনে আমার ছেলেগুলি শিখে নেবে যা বাইরে যা নোংরা ছবি যদি একটু যদি জ্ঞানী হন তাহলে ছেলে মেয়েকে নিয়ে নোংরা ছবি দেখতে পারছেন না ফিল্ম দেখা ছবি দেখা লোকেরাও হ্যাঁ বাইরে বের করে তাদের স্বামী স্ত্রী দিচ্ছে পাপ করি আমরাই করি আর ছেলেগুলি যত খারাপ না হয়ে যায় যদি এখন থেকে দেখে তাহলে এরা তো দশ বছর ওই দইটি খারাপ হয়ে যাবে ওদের চিন্তা কিন্তু আপনার নিজের চিন্তা নেই যে নিজে ধ্বংসে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যেগুলি খাবায় খবিস কাজ সেজন্য আমি ছেলে মেয়েকে দেখতে দেবো না ওয়াল খায়ের আল্লাহ আলিহি আর সার্বিক কল্যাণ যার জন্য নবী করিম সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন রাস্তা বাতলিয়ে দিয়েছেন তা হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র সমস্ত নেক আমলের মূল হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র তৌহিদে ঘুণ লাগবে যদি বলেন নবী সাল্লাম জীবিত তৌহিদে ঘুরলে যাবে আল্লাহর একত্র থাকলেন না আপনি আল্লাহ হাই শুধু আল্লাহকে বললেন না নবীও হাই জীবিত আল্লাহর অলিরা দিতে পারেন ওখানে গেলে পাওয়া যায় আমাদের ভাই এখানে সামনে বসে আছেন কে বলেছে আপনাকে যে দেশে গেলে শাহজালালে গিয়ে একটু দোয়া করিন আপনি অসুস্থ আছেন এই যে দেখছেন এখান থেকে তাকে ওসিয়ত করে পাঠাচ্ছেন ওসিয়ত করে যদি ইসলামিক সেন্টারে আসার লোক না হইতো তাহলে ওই কাজই করতো যেমন নেতা নেত্রীরা প্রচার অভিযান ওখান থেকে শুরু করছে নিয়োগ গিয়ে ওখানে অসুস্থ অবস্থায় আছেন দেশে চিকিৎসার জন্য যাচ্ছেন আর তাকে সিরকি উপদেশ কুফুরি উপদেশ দিচ্ছে যে একটু শাহজালাল দরবারে গিয়ে একটু দোয়া করবেন তো রোগ ভালো হয়ে যাবে আউজবিল্লা জি আচ্ছা আচ্ছা আরো হবে যেমন হিন্দুদের মূর্তি প্রতিমা বাড়তেই আছে মক্কার মুশ্রেকদের ও বাড়তি ছিল বাড়তেই ছিল বাড়তে ছিল সিরকের এটা হচ্ছে স্বভাব সিরকি খোদা সিরকি দেবতা দেবী বাড়তেই থাকবে হ্যাঁ সিরকের আড্ডাগুলি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর এলাহুল হক আল্লাহ আহাদ আদম আলি ইসলামকে আল্লাহ আহাদ শিখিয়েছিলেন আনু আলি ইসলামকে আল্লাহ পাক শিখেছেন হাজার হাজার বছর থেকে বরং তার আগে গনকে আল্লাহ পাক আল্লাহ আহাদি শিখেছেন ওই আহাদি থাকবেন আমাদের রব এক ও এককই থাকবেন আর বাবুন মোতাফর খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার আল্লাহ পাক বলছেন সুরা ইউসুফে যে তোমার যদি অনেক মনিব থাকে এটা ভালো না একটা মনিব থাকা ভালো আমার ওপর যদি আমার শুধু ডাইরেক্টরের হুকুম চলে তো কত সহজ ডাইরেক্টরকে ঠিক রাখলেই ওর তলবগুলি ডিমান্ডগুলি করে দিলে আমার ডিউটি শেষ হয়ে গেল ঠিক না কিন্তু ডাইরেক্টর পুরা করার পরে আসছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তারপরে আসছে আবার সুপারভাইজার তারপরে আসছে ফোরম্যান তারপরে আসছে ওই সাপোর্ট ডিপার্টমেন্ট তারপরে আসছে আবার ওই ইনফরমেশন ডিপার্টমেন্ট তারপরে আসছে আর একটা কি বলছে যেটা রিলেশন পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট ওরা এই দাও তুমি এই দাও তুমি এই দাও যদি এইরকম হয় তাহলে কি অবস্থা হবে আমার ডিউটির যেমন হাউস ড্রাইভারের অবস্থা মালিক বললো যাই বাজার করে নিয়ে এসো তার স্ত্রী এই বাজার করে নিয়ে বুঝলো তারপরে তার বড় ছেলে এসে বলছে এই বাজার করো তার আর এক মেয়ে এসে বলছে আল্লাহ আমার সাথে চলো অমুক জেগে চলো ছেলে মেয়ে যদি বড় থাকে কত না মসিবত তার বলুন তো দেখি বুঝতেই পারছেন তো মুশরেকদের অবস্থা এরকম কবর পূজারীদের অবস্থা ওই রকম কাকে রাজি করবে শাহজালালকে রাজি করে তো আজমির খাজা বাবাকে তো রাজি করা হয়নি খাজা বাবাকে রাজি করলো তো আব্দুল কাদির জেলানি ওই তো ইরাক তো পয়সায় নেই পৌঁছিতেই পারিনি হ্যাঁ গৌসুল আজমকে তো রাজি করতে পারিনি এখন যেতেই পারিনি হ্যাঁ আল্লাহ কত সুন্দর কথা আর বাবু মোতাফারে খাইরুন আমি ওয়াহিদুল কাহার এতগুলি আর বাবুর মত আর আর বাব রব্বের জমা এতগুলি রব তোমাদের দেবী দেবতা আর মাজার খাজা আর শাহজালাল আর অমুক আর তমুক এগুলি তোমাদের জন্য খায়ের এগুলি ভালো না আমিল্লাহ ওয়াহেদ সে আল্লাহ যিনি আল ওয়াহেদ আল কাহার যিনি সর্বজয় সর্বশক্তিমান তিনি ভালো তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ পাকে রাজি করে দিয়েছ পৃথিবীর কি আমার কথায় রাজি হইল আমার নামাজে রাজি হইল আমাকে দেখে শুনে রাজি হইল আমার চাল চলনে রাজি হইল না হইলো এটা আমার দেখার নাই আমার ওপর আল্লাহ পাক রাজি আছে আল্লাহর হক আমি সুন্দরভাবে আদায় করেছি মাতা পিতার হক আমি সুন্দরভাবে আদায় করেছি স্ত্রীর হক আমি ভালোভাবে আদায় করেছি ছেলে মেয়ের হক আমি ভালোভাবে আদায় করেছি আমার দেশবাসী গ্রামবাসী মুসলিম ভাইদের হক ভালো করে আদায় করেছি অমুসলিম যারা রয়েছে তাদের যে হক রয়েছে আমাদের উপর অবশ্য তাদের হক রয়েছে সে হকও আদায় করেছি তাদের উপর জুলুম আমি করিনি বাড়াবাড়ি সীমালঙ্ঘন করিনি আল্লাহ আমার উপর রাজি আছে যথেষ্ট আমার জন্য আর ধরে ধরে কে রাজি হইলো অমুক নেতা রাজি হইলো কিনা অমুক নেত্রী রাজি হইলো কিনা অমুক পীর রাজি হইলো কিনা অমুক হুজুর রাজি হইলো না কিনা অমুক কিবলাকে রাজি করতে পারলাম কিনা পেরেশানির শেষ নেই আর বাবুল মোতাফারুন খাইরুন লাহুল ওয়াহিদুল কাহার আল্লাহ কোরআন যদি মানুষ তিলাওয়াত করে তার জন্য তফসির সহ তাহলে বিভ্রান্ত কোনোদিন হবে না কিন্তু কোরআন আসমানি সিলেবাসের আদর্শ থেকে তফসির থেকে ব্যাখ্যা থেকে আমরা দূরে হয়ে গেছি আমরা তাকে গরজ মনে করি না শিখি না সেই জন্য আমাদেরকে শয়তান বিভ্রান্ত করার সুযোগ পেয়েছে তৌহিদের ক্ষেত্রে সবচাইতে বড় যে দাওয়াত বা যে কল্যাণ আল খেদ সার্বিক কল্যাণ তা হচ্ছে তহিদ আল্লাহর একত্র আল্লাহর একত্র যদি থাকে আর কিছু পাপও থাকে আল্লাহ পাপগুলিকে দুনিয়ার কিছু শাস্তি দিয়ে বালা মুসিবতে পড়লেন অসুখ বিসুখ হইলো ইত্যাদি হইলো এই দিয়ে আল্লাহ মাফ করে দেবেন অথবা কবরে কিছুদিন আজা হলো তা দিয়ে মাফ হবে তাতেও যদি না হয় তো আখেরাতে হাসর মাঠে ঘামে হাবুডুবু করে মাফ হবে আর নাহলে মানে পুলিশের আচর গিয়ে কিছু আঁচড় চাচর লেগে যেমন হাদিসে আছে কিছু জখম টখম হয়ে তাতেও মাফিও জান্নাত যেতে পারেন তাতেও যদি না আরো কিছু পাপ আছে তো জাহান নামে গিয়ে দু চার দশ বছর পঞ্চাশ বছর থেকেও মাফ হবে কি বুঝলেন তৌহিদ যদি থাকে তো মাফ হবে একদিন জান্নাতে ফিরে আসবে আর যদি তৌহিদ না থাকে হাজার গাড়ি নামাজ থাকে নফলের অভাব নেই কিন্তু তৌহিদ নেই মাজার পূজা তাবিজের আস্থা ভরসা মাজারে গিয়ে খাসি মরগ জবাই করা মাজারের জন্য মান্নত করা চাদর চড়িয়ে আসা আল্লাহ কোনোদিন মাফ করবেন না নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না ওগুলোর জন্য আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন হ্যাঁ বিদাতিরা অনেকে ধনী পয়সা পয়সাওয়ালা অনেকে বড় বড় নেতৃত্বে অধিষ্ঠিত বড় বড় নেতৃত্ব তারা দিচ্ছে দুনিয়া দিয়ে দিয়েছেন ভালো কিছু কাজ করছে দুনিয়া আল্লাপাক দিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাপাক যারা কিছু ভালো কাজ করে তাদের আমলকে একেবারে নষ্ট করে দেন না এই জন্য পার্থিব জগতে দুনিয়াতেই দিয়ে দেন কিন্তু মমিনদেরকে তৌহিদবাদীদেরকে আল্লাহর একত্রে যারা বিশ্বাসী আল্লাহর একত্রে প্রতিষ্ঠাকারী যারা তাদেরকে আল্লাহ দুনিয়াও দেবেন আখেরাতে দেবেন যাদের প্রশংসা আল্লাহ পাক করেছেন হ্যাঁ? আখেরাত হাসানা আল্লাহ থেকে আল্লাহ রেহাই দেবেন যেন আমাদেরকে এর দান করেন মিম্মা কাসাবু এরা যা কিছু উপার্জন করবে তাদের আল্লাহ তাদের নসিব দিবেন তাদের নসিব ভালো করবেন তাদেরকে আল্লাহ বড় অংশ দেবেন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন ভুল বুঝাবুঝি যেন আমাদের দূর করে দেন আল্লাহ পাক আমাদের সংশয়গুলি সুভাতগুলি যেন দূর করে দেন আল্লাহ পাক আমাদেরকে সহি আকিদা বোঝার অনুধাবন করার আর তার প্রতি আমল করার চলার যেন তৌফিক দান করেন ব্যক্তি পূজার অন্ধত্ব থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন آمين يا رب العالمين وصلى الله على نبينا محمد